দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ধ্বংস হোক আবুল হাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোনো কাজে আসে নাই অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে তাহার গলদেশে পাকানো রজ্জু